আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা রসুলহিল আমিন ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন আম্মাবাদ প্রিয় দর্শক আপনাদের সকলকে সোনালী শিশু অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সোনালী শিশু অনুষ্ঠানে আমরা গত অনেক পর্ব ধরে আমরা আলোচনা করছিলাম যে কিভাবে আমাদের সন্তানদেরকে আমরা সোনালী শিশুতে পরিণত করব সেখানে আমরা অনেক ইস্যু আলোচনা করেছি আলহামদুলিল্লাহ সেখানে আমরা সর্বশেষ আলোচনা করছিলাম যে সোনালী শিশুদেরকে কিভাবে আমরা ইসলামিক ব্যক্তিত্ব হিসেবে গঠন করব তো এখানে মৌলিকভাবে আমরা যে বিষয়গুলোর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম সেই বিষয়গুলো ছিল যে প্রথমত আমরা তাদেরকে বলেছি যে সোনালী শিশুদেরকে আমরা গঠন করার আগে মূলত পিতা মাতাদের তাদের নিজেদেরকে গঠন করতে হবে মূলত পিতা মাতাদের প্রতি রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি কিছু দিক নির্দেশনা প্রদান করেছেন যে কারা পিতামাতা হবে কোন কোন কোন কোন নীতিমালা এবং ভিত্তির আলোকে তারা পিতামাতা হবে সেগুলো বিষয়ে আলোচনা করেছি আমরা আলোচনা করেছি যে একজন সন্তান জন্মগ্রহণ করার পর তার দু বছর হওয়া পর্যন্ত পিতামাতা তার সাথে কি আচরণ করবেন তাকে কিভাবে লালন পালন করবেন আমরা বলেছি যে রাসুল্লাহ সাল্লাহ এই এরপর এই শিশুকে লালন পালন করার ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম মৌলিকভাবে কি কি দিক নির্দেশনা প্রদান করেছেন সেই দিক নির্দেশনাগুলো পিতামাতাদেরকে লক্ষ্য করে তিনি কি বলেছেন যে পিতামাতারা সন্তানদের সামনে তাদের নিজেদেরকে কিভাবে প্রেজেন্ট করবে আমরা আলোচনা করেছি যে শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য আমাদের করণীয় কি আমরা আলোচনা করেছি শিশুদের মানসিক বিকাশের জন্য আমাদের করণীয় কি আমরা আলোচনা করেছি শিশুদের কে পিতা মাতার প্রতি আনুগত্যশীল হওয়ার ক্ষেত্রে আমরা তাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করব সেক্ষেত্রে আমরা আরও আলোচনা করেছি যে শিশুদেরকে আমরা যখন আদব বা শিষ্টাচার শিক্ষা দেব সেই শিষ্টাচার তাদেরকে কিভাবে শিক্ষা দেব শিশুর মাঝে ইসলামিক ব্যক্তিত্ব তৈরি করতে হলে আমাদের করণীয় কি আমরা বলছি তার আকিদাকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে রাসুল ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা প্রদান করেছেন আমরা বলছি তার ইবাদতকে পরিশুদ্ধ করতে হলে আমাদের করণীয় কি তার তার যে সোশ্যাল লাইফ তার সামাজিক জীবন বিনির্মাণের ক্ষেত্রে আমাদের করণীয় কি তার চরিত্র বিনির্মাণের ক্ষেত্রে আমাদের করণীয় কি আমরা আলোচনা করেছি যে তার সাথে একটা ইমোশনাল বা মনগত এবং এবং আবেগ ঘন সম্পর্ক তৈরি করতে হলে আমাদের করণীয় কি তার শারীরিক উন্নয়নের জন্য আমাদের করণীয় কি তার বুদ্ধিভিত্তিক এবং মেধাগত উৎকর্ষ সাধনের জন্য আমাদের করণীয় কি তার সুস্থতা রক্ষা করার জন্য আমাদের করণীয় কি এবং সর্বশেষ আমরা আলোচনা করেছিলাম যে শিশুর মাঝে যদি আমরা জেন্ডার ভিত্তিক যদি অ্যাওয়ারনেস বা সচেতনতা তৈরি করতে চাই এবং অন্য জেন্ডারের প্রতি তার আচরণ বিধি কি হবে নারী পুরুষদের মধ্যকার সম্পর্কগত আচরণ কি হবে ইত্যাদি সম্পর্কে যদি আমরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইসলামকে কি দিক নির্দেশনা প্রদান করেছেন সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি আজকে আমরা যেটা আলোচনা করব এবং আগামী পর্বে আমরা আলোচনা করব আজকের পর্বে আমরা আলোচনা করব যে রাসুল্লাহ সাল্লাম তিনি পিতামাতাদেরকে লক্ষ্য করে শিশুদের প্রতি তাদের আচরণগত কি কি দিক নির্দেশনা প্রদান করেছেন সেখানে আমরা মৌলিকভাবে কয়েকটি হাদিস বর্ণনা করব এবং আগামী পর্বে আমরা বর্ণনা করব যে শিশুদেরকে লক্ষ্য করে ইসলাম কি বলেছেন যে শিশুরা তাদের পিতামাতা এবং অন্যান্যদের প্রতি তাদের আচরণ কি হবে তো প্রথমত আমরা যে পিতামাতাদেরকে লক্ষ্য করে ইসলামের যে বক্তব্য সেগুলো আমরা সংক্ষিপ্ত করে উল্লেখ করছি রাসুলাম বলেছেন কুল্লুকুম আইন ও কুল্লুকুমান মাসুলনান রাইয়াতি যে প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে পিতামাতা প্রত্যেকে দায়িত্বশীল এবং তারা তাদের সন্তানদের প্রতি কি দায়িত্ব পালন করেছে সেই ব্যাপারে তাদেরকে প্রশ্ন করা হবে দ্বিতীয় হাদিসটি হচ্ছে ইমাম বখারি ও মুসলিমের বর্ণিত হাদিস বলেছেন প্রত্যেক মানব সন্তান ইসলাম গ্রহণ করা আল্লাহকে চেনার এবং আল্লাহর দিন অনুসারে চলার প্রবণতা নিয়ে মানসিকতা নিয়ে যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে তারপরে তাদের পিতামাতা তাদেরকে ইহুদি বানায় বা খ্রিস্টান বানায় অথবা অগ্নিপূজক বানায় অতএব প্রত্যেক আলটিমেটলি দায়িত্ব কিন্তু পিতামাতার উপর চলে যাচ্ছে যে সন্তানরা তারা সুপথে বা কুপথে পরিচালিত হচ্ছে রাসুল ইসলাম বলেছেন যখন কোনো কোনো কোনো বান্দা যখন মারা যায় তখন কোনো কোনো ব্যক্তির সন্তান যদি মারা যায় তখন আল্লাহ সব হানতার ফেরেস্তাদেরকে বলেন যে তোমরা কি আমার ওই বান্দা সন্তানকে তার জীবন তোমরা গ্রহণ করেছো তখন তারা বলে না হ্যাঁ গ্রহণ করেছি আল্লাহ সুবহান বলবেন তোমরা কি তার কলিজার টুকরাকে গ্রহণ করেছো তখন তারা বলবে যে হ্যাঁ আপনার আপনার বান্দার কলিজার টুকরাকে গ্রহণ করেছি তখন আল্লাহ সুবহান বলবেন আমার বান্দা তখন কি বলেছিল তখন তারা বলবে যে তিনি আপনার বান্দা বলেছেন আলহামদুলিল্লাহ এবং ইন্নালিল্লাহ ইন্নারিল্লাহ জীবন তখন রসুলাম বলেন যে আল্লাহ সুবহানতাল্লাহ তখন বলেন যে ফেরিস্তাদিকে উদ্দেশ্য করে যে ইবনুল ইবদি বাইতান ফিল জান্না যে আমার বান্দার জন্য তুমি জান্নাতে একটি ঘর নির্মাণ করো এবং সেই ঘরের নাম দাও বাইতুল হামদ অতএব এখান থেকে আমরা বুঝলাম যদি সন্তানরা মারা যায় তাহলে সেখানে হাউতাস না করে আল্লাহ সুবহান তালার উপর ধৈর্য ধারণ করা তাহলে আল্লাহ সুবহান তাল এরকম মর্যাদা আমাকে দান করবেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে মা আতহামতা নাফসাকা ফাহুয়ালাকা সদাকা আপনি আপনার নিজকে যা খাওয়াবেন সেটার জন্য সবাব পাবেন আপনার সন্তানকে আপনি যা খাওয়াবেন আপনার স্ত্রীদেরকে আপনি যা খাওয়াবেন প্রত্যেক কিছু কিন্তু আপনি সাদাকা অর্থাৎ দান করার যে স্বভাব সেই স্বভাবটি আপনি ইনশাল্লাহ পাবেন হাদিস বোখারি এবং মুসলিম হাদিসে শেব আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ তারহ বলেছেন যে আমি রাসুলামকে বললাম ইয়া রাসুল্লাহ সবচেয়ে বড় গুণা কি তখন তিনি বললেন যে আল্লাহর সাথে শেরেক করে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তারপর বললাম আমি ইয়া রাসুল্লাহ তারপর তারপরে সবচেয়ে বড় গুণা কি তখন তিনি বললেন যে তুমি তোমার সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সে তোমার সাথে খাবে সে তোমার সাথে খাবে অর্থাৎ তোমার খাদ্যে সে ভাগ বসাবে অথবা তাকে লালন পালন করার জন্য তোমাকে টাকা ব্যয় করতে হবে এই ভয়ে তুমি তোমার সন্তান হত্যা করা বা সন্তান গ্রহণ না করা যেটা আধুনিক বার্থ কন্ট্রোল বা জন্ম নিয়ন্ত্রণকরণ নিয়ন্ত্রণের যে পদ্ধতি আমরা গ্রহণ করছি আইডিয়াটা যদি চিন্তা চেতনা যদি এইরকম থাকে এবং বুখারি রহমল্লাহ হাদিস উল্লেখ করেছেন যে মান এই অধ্যায়ে যে মান তলাবাল ওয়ালাদা লেইল জিহাদ যে আল্লাহ রাস্তায় জিহাদের উদ্দেশ্যে আল্লাহর কাছে সন্তান কামনা করে সেখানে তিনি বলেছেন দিয়ে আল্লাহ তালাহ বলেছেন রাসুল বলেছেন সুলাইমান আলাহি সাল্লাতুয়াসাল্লাম তিনি বললেন যে আজকে আমি একশত স্ত্রী এর কাছে যাব এবং প্রত্যেকের কাছ থেকে এমন একটি সন্তান কামনা করব যে আল্লাহ রাস্তায় জিহাদ করবে কিন্তু তিনি ইনশা আল্লাহ শব্দটি উল্লেখ করেননি তখন তাকে কেউ কেউ বললেন তার সাথীরা যে ইনশা আল্লাহ বলুন কিন্তু তিনি ইনশা আল্লাহ বললেন না তারপরে দেখা গেল যে তার একটি স্ত্রীর ঘর থেকে একটি সন্তানও হয়নি বরং একটি স্ত্রী মাত্র একটি সন্তান জন্ম দিয়েছিল যে তাও বিকলাঙ্গ অর্থাৎ সে পূর্ণাঙ্গ কোনো মানুষ হয়নি তখন রাসুলাম বললেন যদি তিনি যদি সুলাইমান আলি ইনশা আল্লাহ বলতেন তাহলে অবশ্যই একশোটি ছেলে সন্তানের জন্মগ্রহণ করত এবং তারা প্রত্যেকে আল্লাহর রাস্তায় তারা জিহাদ করার মতো শক্তি অর্জন করতো তার মানে ইনশাআল্লাহ বলার গুরুত্ব ইভেন আপনি ছেলে সন্তান কামনা করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু তাকে কি উদ্দেশ্যে আপনি কামনা করছেন সেটি দেখার বিষয় এবং আল্লাহর উপর তাবাক্কুল করতে হবে এই উদ্দেশ্যেই একটি হাদিস ইমাম তাবরানি রহমুল্লাহ হাফসারদি আল্লাহ তাহা থেকে বর্ণনা করেছেন রসুলাম বলেছেন লাদা আহেদুকুম তোলাবেল তোমাদের কেউ যাতে ছেলে সন্তান কামনা করা এটা ছেড়ে না দেয় অর্থাৎ আল্লাহর কাছে যাতে ছেলে সন্তান কামনা করে ফাইন্নার রজুলা ইজামাত কারণ কোনো ব্যক্তি যখন মারা যায় তখন ওয়ালাই সালাহু ওয়ালাদুন তার যদি কোনো ছেলে সন্তান না থাকে তাহলে এন কাতা ইসমহ তাহলে তার নামটি শেষ হয়ে যায় অতএব ছেলে সন্তানের মাধ্যমেই তার নাম অথবা তার বংশধারা অব্যাহত থাকে অতএব তিনি যাতে ছেলে সন্তান আল্লাহর কাছে কামনা করেন এবং আহমদ তিনি আয়সারদি আল্লাহ তানকে বর্ণনা করেছেন আয়সারদি আল্লাহ তানকে বলেছেন ইয়া আয়েশা তুমি মানুষের প্রতি সদাচরণ করো কারণ আল্লাহ হানুয়াতাল যদি কোনো ঘরে কোনো পরিবারে যদি তিনি কল্যাণ দিতে চান তাহলে ওই পরিবারের সদস্যদের মধ্যে পরস্পরের প্রতি সদাচরণ করা উত্তম আচরণ করা বিনয়ী আচরণ করা এটা আল্লাহ সবহানুয়াতাল বাধ্যতামূলক করে দেন ইমাম বাজার রহমুল্লাহ ইবনে অমর আদি আল্লাহ থেকে বর্ণনা করেছেন রসুলাম বলেছেন যে প্রত্যেকটি গাছের ফল রয়েছে আর মানুষের অন্তরের ফল হচ্ছে তার একটি ছেলে সন্তান আল্লাহ সুবাহানুমত আলা ইন আল্লাহ আল্লাহ আল্লাহ আলাদা যে ব্যক্তি তার সন্তানদেরকে তার সন্তানদেরকে বিশেষ করে তার ছেলে সন্তানের প্রতি রহম করে না আল্লাহ সাহানুমতালা তার প্রতিও রহম করে না অতএব সন্তানদের প্রতি অনুগ্রহ করা রহম করা তাদের প্রতি রহম দিল হওয়া মায়া শয়শীল এবং দয়াশীল হওয়া এটি আমাদের জন্য জরুরি ইমাম বুখারি এবং মুসলিম রহমুল্লাহ আবি মাসুদ্দি আল্লাহ তাহন থেকে বর্ণনা করেছেন যে এক ব্যক্তি রাসুলামের কাছে এসে বলেন ইয়া রাসুল্লাহ ইন্নি আখারু আন সলাতি সুবহি আজলি ফুলান মিম্মা ইউতুইলু যে ওই লোকের কারণে তিনি অনেক লম্বা সালাত পড়েন অনেক লম্বা তিনি কোরআন তালাবাত করেন অথবা রুকু সেজেন এবং এই কারণে আমি সালাতে উপস্থিত হই না তখন রাসুল্লাহ সাল্লাম বললেন যে না তোমরা যারা ইমামতি করবে তারা সালাদকে সংক্ষিপ্ত করবে কারণ তোমাদের মাঝে এমন অনেক লোক আছে যার প্রয়োজন আছে যে বৃদ্ধ অথবা শিশু অথবা শিশুদের উদ্দেশ্যে রসুলাম বললেন শিশুদের জন্য সালাদকে সংক্ষিপ্ত করা দরকার ইমাম বখারি এবং মুসলিম বর্ণনা করেছেন রসুলাম বলেছেন যখন কোনো মানুষ মারা যায় তখন তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটি দরজা মাত্র খোলা থাকে তার জন্য কোনো ছেলে কোনো সন্তান যদি তিনি রেখে যান যে সন্তান ভালো এবং তার জন্য জন্য তার মৃত্যুর পর দোয়া করে ইমাম আহমদ হামিনা হাম্বল ইমাম নাসাই তারা সকলে মুআবি আবনে কোরআন আবিহি থেকে বর্ণনা করেছেন যে এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লামের কাছে এসে বলেন তার সাথে তার একটি সন্তান ছিল তখন রসুলাম তাকে বলেন তুমি কি তোমার সন্তানকে ভালোবাসো তখন তিনি বলেন ইয়া রাসুল্লাহ আপ আল্লাহ সুবহানুত আপনাকে ভালোবাসুন যেমনিভাবে আমি তাকে ভালোবাসি রাসুল্লাহ সাল আলী আসসালাম তখন বললেন যে তোমার সন্তানে কি হয়েছে তখন তিনি বললেন আমা তোহিব্বু তিনি বললেন যে আমার সন্তানই মারা মারা গিয়েছে তখন রাসুল্লাহ সাল আলী আসসালাম বললেন তুমি ধৈর্য ধারণ করো তুমি কি চাও যে তোমার সন্তান কেয়ামতের দিন জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকুক তোমার অপেক্ষায় যে তুমি গেলে সে জান্নাতের দরজাটি খুলে দেবে এবং তোমাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে তখন তিনি বলেন ইয়া রাসুল্লাহ না না হ্যাঁ আমি চাই তখন রাসুল্লাম বলেন তাহলে তুমি ধৈর্য ধারণ করো সাহবাই কাম রাসুলামকে বলেন ইয়া রাসুল্লাহ এটিকে এই ব্যক্তির জন্য খাস রাসুল্লাহ সাল্লাম বললেন না আমাদের সকলের জন্য এটি উন্মুক্ত আমাদের সন্তান যদি মারা যায় তাহলে ধৈর্য ধারণ করলে আমরা প্রত্যেকে এরকম এরকম বিনিময় পাবো ইনশাআল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলী আসলাম বলেছেন যে আল্লাহ সুবহান ওয়া তালা কোনো একজন বান্দাকে যদি কোনো নেয়ামত দান করেন তারপর বিশেষ করে কোনো সন্তান যদি দান করেন তারপরে তিনি যদি বলেন মা শাহ আল্লাহু লাউয়াত ইল্লা বিল্লাহ মা শাহ আল্লাহু লাউয়াত ইল্লা বিল্লাহ তাহলে তাকে কোনো বিপদ স্পর্শ করবে না আপনার সন্তান হলে আপনি যদি বলেন মা শাহ আল্লাহু লাউয়াত ইল্লা বিল্লাহ তাহলে কোনো বিপদ ইনশাল্লাহ স্পর্শ করবে না রাসুল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তির যদি কোনো সন্তান হয় তারপরে সে যদি তার ডান কানে আজান দেয় এবং বাম কানে একামত দেয় তাহলে তার সকল বিপদ আপদ ইনশাল্লাহ তার থেকে দুর্বৃত হয়ে যাবে শয়তান তার থেকে দূরে সরে যাবে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন বলেছেন ইমাম বখারি এবং মুসলিমের হাদিস যে আবু মুসারদি আল্লাহ তালহিস রসুল ইসলামকে বললেন ইয়া রসুল্লাহ আমার একটি সন্তান হয়েছে তখন রসুল ইসলাম তার নাম রাখলেন ইব্রাহিম এবং তার মুখে তাহানিক মানে মিষ্টি একটু খেজুর চিবিয়ে তার মুখে দিয়ে দিলেন অতএব সুন্দর নাম রাখা এবং সন্তানদের সুন্দর নাম রাখা এবং তাকে একটু মিষ্টি একটু মধু অথবা এরকম খেজুর দিয়ে তাকে প্রথম তার মুখে সর্বপ্রথম খাবার এটি দেয়া এটি শূন্যত আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম রাসুল্লাহ সুসলাম বলেছেন প্রত্যেকটি সন্তান জন্ম নিলে জন্মের পর সে তার আকিকার সাথে আবদ্ধ থাকে আকিদা যখন করা হয় তখন তার এই এই যে বন্ধন এই বন্ধনটি তখন খুলে যায় আর আকিকা করতে হবে হবে সপ্তম দিনে সেদিন তার চুলও কাটতে হবে এবং সেদিন তার নখ কাটতে হবে এবং তার নাম রাখতে হবে এবং তার জন্য সেদিন তার তার জন্য সেদিন আকিকা করা হবে অতএব আকিকা করার বিষয়টি আমরা এখানে হাদিসটি বুঝলাম রাসুল ইসলাম বললেন তোমাদের বাচ্চারা যখন কথা বলা শিখবে তখন সর্বপ্রথম শব্দটি যাতে তারা বলে লাহ ইলাহা এবং মৃত্যুর সময় যাতে লা ইলাহ অতএব তার জীবন শুরু হবে লা ইলাহ ইল্লাল্লাহ দিয়ে এবং তার মৃত্যু হবে লা ইলাল্লাহ তার জীবনে সর্বপ্রথম শব্দ হবে লা ইলাহ ইল্লাল্লাহ সর্বশেষ শব্দ হবে লা ইলাহা ইল্লাল্লাহ রাসুল আসলাম বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও প্রশিক্ষণ দাও একটি হচ্ছে আমার ভালোবাসা আমাকে তারা ভালোবাসবে দু নম্বর হচ্ছে আমার পরিবারকে তারা ভালোবাসবে তিন নম্বর তেলাওয়াত কোরআন তারা কোরআন তেলাওয়াত করবে এই তিনটি গুণে তাদেরকে গুণান্বিত করো রাসুল্লাহ সাল আলী হাসান বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের ব্যাপারে নির্দেশ প্রদান করো যখন তাদের বয়স দশ যখন তাদের বয়স সাত আর সালাতের ব্যাপারে তাদেরকে শাসন করো যখন তাদের বয়স দশ রাসুল্লাহ সাল্লাহ আলী আসলাম বলেছেন যে একজন শিশু তার তার বয়স যখন সাত তার বয়স যখন সাত দিন হবে সপ্তম দিনে তার থেকে আকিকা করা হবে তার নাম রাখা হবে এবং তার চুল এবং নখ তার কাছ থেকে কেটে ফেলা হবে এবং যখন তার বয়স হবে ছয় বছর তখন তাকে অবশ্যই শিষ্টাচার শিক্ষা প্রদান করতে হবে তার বয়স যখন নয় হয় তখন তার বিছানা আলাদা করে দিতে হবে এবং এইভাবে রসুল্লাহাম বলেছেন তার বয়স যখন দশ হবে তখন তাকে সালাতের জন্য শাসন করতে হবে যখন তার বয়স এগারো হবে তখন প্রয়োজন হলে তার যদি বিয়ের বা ইত্যাদির বয়স হয় তখন প্রয়োজনে তাকে বিয়ে দিতে হবে এরপর তাকে বিভিন্ন ধরনের শিষ্টাচার ইত্যাদি শিক্ষা দেওয়ার কথা রাসুল্লাহ সাল আলী আসলাম বলেছেন হাদিস এসছে যে ইমাম বোখারি এবং মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন রবি বিনতি মোয়াউদ রাদি আল্লাহ তাল আনহা তিনি বর্ণনা করছেন রাসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম আশুরার দিন তিনি আনসারদের বিভিন্ন গ্রামে তিনি লোক পাঠালেন যে যে আজকে রোজার নিয়ত করে উঠেছে সে যাতে রোজা রাখে আর যে রোজার নিয়ত করেনি সে যাতে সারাদিন না খেয়ে থাকে তখন তিনি বলছেন যে আমরা আমাদের বাচ্চাদেরকেও না খেয়ে রাখতাম রোজার অভ্যাস তাদেরকে আমরা করাতাম এভাবেই তারা যখন কান্না করত খাদ্যের ক্ষুদা লাগলে পিপাসা লাগলে তখন তাদেরকে আমরা বিভিন্ন খেলনা দিতাম যাতে এগুলো দিয়ে তারা ব্যস্ত থেকে তারা খাদ্যের এবং পিপাসার কথা ভুলে যায় অর্থাৎ তাদেরকে আবাদতে উদ্বুদ্ধ করা ইবাদতে অনুপ্রাণিত করা ইত্যাদি রাসুল্লাহ সাল আলী আসাল্লাম একবার তার সামনে একজন মহিলা তার বাচ্চাকে তুলে বললেন ইয়া রাসুল্লাহ এই বাচ্চার এটা বিদায় হজের কথা এই বাচ্চার কি কোনো হজ আছে রাসুল্লাম বললেন হ্যাঁ সে হজ করতে পারে তবে সে হজ করলে আপনি সবাব পাবেন কারণ আপনি তার হজটি সম্পাদন করে দিচ্ছেন অতএব বাচ্চারা যদি কোনো আবাদত করে এবং অমর আদি আল্লাহ তিনি বলেছেন তাহলে বাচ্চারা এর সবাব পাবে আর তারা যদি কোনো অপরাধ করে তাহলে তার গুণা হবে না আর যারা তাদেরকে তারা তাদেরকে এবাদতে উদ্বুদ্ধ করছেন তারাও ওই বাচ্চাদের সমান সবাব ইনশাল্লাহ পেয়ে যাবে আবু দাউদ রদি রাহমাহুল্লাহ তিনি আমর ইবনে সাহেব রদি আল্লাহ তালাহন থেকে বর্ণনা করছেন যে এক ব্যক্তি রাসুল আসলামের কাছে আসলেন এবং তার কন্যার সাথে কন্যাকে সাথে নিয়ে আসলেন আর তার কন্যার হাতে তখন দুটো বালা ছিল রসুল্লাহ সাল্লাম বললেন স্বর্ণের বালা ছিল তোমরা কি এগুলোর জাকাত দাও তারা বললেন না তখন রাসুল সাল্লাম বললেন তোমরা কি চাও যে এগুলো তোমাদের জন্য জাহান নামে এগুলোকে উত্তপ্ত করে তারপরে তোমাদেরকে শাস্তি দেওয়া হোক এই কথা বললে তারা তাড়াতাড়ি সেগুলো খুলে ফেললো এবং সেগুলো তারা রাসুল্লাহ সাল্লামকে দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ হুম আলিল্লাহ রাসুল এগুলো হচ্ছেন আল্লাহ এই দুটো বালা এখন আল্লাহ এবং আল্লাহ রাসুলের জন্য আমরা প্রদান করলাম ইমাম বুখারি মুসলিম নাসাই আবু দাউদ এবং এরা সকলে একটি হাদিস বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সাল্লাহ আলী আসলাম জাকাতুল ফেতের মানে সাদকাতুল ফেতের তিনি ফরজ করলেন প্রত্যেক ইভেন শিশুদের জন্য সাদকাতুল ফেতের ফরজ তাদের জন্মের পর তাদের উপর সাদকাতুল ফেতর তাদের জন্য ফরজ রাসুল্লাহ সাল্লাহ আলী আসলাম কখনো কখনো আনসারি শিশুদের তিনি দেখতে যেতেন এবং তাদেরকে তিনি সালাম প্রদান করতেন অতএব শিশুদেরকে সালাম করা তিনি তাদের মাথায় মাসে করতেন এবং মাথায় হাত বুলিয়ে দিতেন তাদেরকে আদর করতেন এবং তিনি তাদের জন্য দোয়া করতেন রাসুল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন একজন ব্যক্তি তার শিশুকে আদব শিষ্টাচার শিক্ষা দেয়া এটি তার জন্য অনেক অনেক দান করার চেয়ে ঢের ঢের উত্তম রাসুল ইসলাম বলেছেন তোমরা তোমাদের সন্তানগুলোকে তাদেরকে সম্মান করো শ্রদ্ধা করো এবং তাদেরকে ভালোভাবে তোমরা তোমরা তাদেরকে শিক্ষা প্রদান করো তোমরা তোমাদের সন্তানগুলোর জন্য তোমাদের সামর্থ্য অনুসারে ব্যয় করো ইসলাম বলেছেন যারা আমাদের বড়দেরকে সম্মান করলো না ছোটদেরকে অনুগ্রহ করলো না তারা আমার উন্মতির অন্তর্ভুক্ত নয় এবং তিনি বলেছেন কারো যদি কোনো ছোট সন্তান থাকে তাহলে সেই ছোট এই ছেলে মেয়েদের সাথে যাতে খেলাধুলা করে শিশুদের মতো করে যাতে তাদের সাথে আচরণ করে আল আকরা ইবনে আল্লাহ তিনি এসে বললেন ইয়া রাসুল্লাহ আমার দশটি সন্তান আছে আমি কাউকে চুম্বন করি না রাসুল ইসলাম বললেন যে অনুগ্রহ করেন আল্লাহ তার উপর অনুগ্রহণ করেন অর্থাৎ বাচ্চাদেরকে শিশুদেরকে আদর করা তাদেরকে ভালোবাসা তাদেরকে চুম্বন করা এই এটা হচ্ছে এটা হচ্ছে একজন ব্যক্তির দায়িত্ব পিতামাতার দায়িত্ব তারা এতটুকু আদর বা ভালোবাসা তাদেরকে অবশ্যই অবশ্যই দেখাবেন রসুল্লা সাল আলী আসাল্লাম তিনি বলেছেন যে যে ব্যক্তি ইয়াতিমদেরকে লালন পালন করবে আমি এবং তিনি জান্নাতে ভাবে থাকবেন বলে রাসুল্লাহ সাল্লাম তার দুটো আঙ্গুলকে এভাবে দেখালেন তার শাহাদাত আঙ্গুলি এবং তার এই মধ্যম আঙ্গুলি দেখে বলেন যে একেবারে কাছাকাছি অর্থাৎ একটু ফাঁক রেখে বললেন যে জান্নাতে আমাদের দুজনের অবস্থা হতে হবে এরকম রাসুল্লাহ সাল্লাহ আলিয়াম বলেছেন কোনো একজন ইয়াতিম এর যদি অভিভাবক কেউ থাকে তাহলে ইয়াতিমের সম্পদ যাতে সে ব্যবসায় খাটায় যদি না খাটায় তাহলে হতে পারে যে এটি জাকাত খেয়ে ফেলবে অতএব অভিভাবকের দায়ী দায়িত্ব হচ্ছে তাদের সম্পত্তিগুলো একটু বিভিন্ন জায়গায় খাটানো রাসুল্লাহ সাল আলী ইসলামের কাছে একজন নারী আসলেন যে নারী তার স্বামী মারা যাওয়ার পর তার সন্তানদেরকে লালন পালন করার জন্য তিনি বিয়ে শাদী করেননি এদেরকে কষ্ট করে তিনি লালন পালন করছেন রাসুল্লাহ সাল্লাম তাকে দেখলেন যে তিনি প্রায় কালো বর্ণ ধারণ করেছেন তার কষ্টের কারণে রাসুল্লাম তখন বললেন যেই নারী তার স্বামী মারা যাওয়ার পরও তার সন্তানদেরকে লালন পালন করার জন্য সে থেকে যায় এবং তাদের জন্য সে ধৈর্য ধারণ করে থাকে আল্লাহ সুবহানুয়া তালার কাছে তার মর্যাদাটা হলো এরকম যে আমি এবং এই নারী কেয়ামতের দিন জান্নাতে একইভাবে এরকম থাকবো এবার রসুলাম তার দু আঙ্গুলকে ফাঁক করলেন দু আঙ্গুলকে তিনি একসাথে রেখে বললেন যে জান্নাতে আমাদের দুজনের অবস্থাটা হবে এরকম রসুল্লাহাম বলেছেন যার তিনটি কন্যা সন্তান আছে অথবা তিনটি বোন রয়েছে অথবা দুটো কন্যা সন্তান আছে অথবা দুটো বোন আছে এবং তিনি তাদের সাথে খুব ভালো আচরণ করেন তাদেরকে তিনি ভালো শিক্ষা দেন আল্লাহর ব্যাপারে আল্লাহর তাকুয়া তাদেরকে শিক্ষা দেন তাহলে তাদের এই ব্যক্তির জন্য অবশ্যই অবশ্যই জান্নাত অবধারিত রসুল্লাহাম বলেছেন যার কোনো একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে সে তাকে হত্যা করেনি বরং এবং তাকে সে নিচু চোখে নিম্ন চোখে দেখেনি তাকে অপমান করেনি বরং এবং তার সন্তান ছেলে সন্তানের উপর তাকে সে সে ছেলে সন্তানের নিচে তাকে ইয়ে করেনি অর্থাৎ ছেলে সন্তানকে তার উপর প্রাধান্য দেয়নি অবশ্যই অবশ্যই তাকে আল্লাহ সুবাহানুমতালা জান্নাত প্রদান করবেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে আমি তোমাদের কাছে তোমাদের বাবা মা তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি সারা পৃথিবীর মানুষের চেয়ে অনেক বেশি প্রিয় হতে হবে তাহলে তোমরা তোমাদের ইমানকে পরিপূর্ণ করতে পারবে রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা তোমাদের যে সকল নারীরা রয়েছে অন্য মানুষের যে সকল নারীরা আছে তাদের সাথে তোমরা ভালো আচরণ করো তাদের প্রতি তোমাদের চারিত্রিক যে যে শুদ্ধতা আছে এই শুদ্ধতা তোমরা রক্ষা করো তাহলে তোমাদের নারীরাও চারিত্রিকভাবে শুদ্ধ হবে তোমরা তোমাদের পিতাদের প্রতি তোমরা ভালো আচরণ করো তাহলে তোমাদের সন্তানরা তোমাদের সাথে ভালো আচরণ করবে রাসুল্লাহ সাল আলী আসসালাম বলেছেন যে তার কাছে একটি শিশুকে যখন নিয়ে আসা হলো রাসুল্লাহ সাল আলী আসসালাম বললেন যে ইন্নাহুমান তারদ্দ সবিয়ান সগিরান মিন্নাসলি হাত্তা ইয়ারদিয়া তারদ্দাহুল্লাহু ইয়ৌমাল কেয়ামতে হাত্তা ইয়ার দিয়ে কেউ যদি তার সেই সন্তানকে সন্তুষ্ট রাখার জন্য তার জন্য উত্তমভাবে আচরণ করে তার জন্য ভালো ব্যয় করে তাহলে আল্লাহ সুবাহানুয়া তালা কেয়ামতের দিন এই ব্যক্তিকে সন্তুষ্ট রাখবেন রাসুল্লাহ সাল আলী আসসালাম এছাড়া আমাদেরকে শিখিয়েছেন যাতে আমরা আমাদের সন্তানগুলোকে দিনের উপরে তাদেরকে উদ্বুদ্ধ করি তাদেরকে দিন শিখাই তাদেরকে অন্যান্য সামাজিক আচরণ কি হবে তাদের চারিত্র চরিত্র কেমন চলবে ইত্যাদি ইত্যাদিকে তাদেরকে শিখাই তাহলে এর বিনিময়ে আল্লাহ সুবাহানুমাতালা আমাদেরকে কেমতে সর্বোত্তম যাচা দান করবেন এ হচ্ছে প্রিয় দর্শক চল্লিশটি হাদিস পিতা মাতা আদেরকে রাসুল্লাহ সাল্লাহ যে দিক নির্দেশনা প্রদান করেছেন আমরা ইনশাল্লাহ আগামী পর্বে শিশুদেরকে যে চল্লিশটি হাদিসের কথা রাসুলাম বলেছেন সেখান থেকে আমরা বাছাই করে চল্লিশটি হাদিস ইনশাল্লাহ আপনাদের জন্য উল্লেখ করব আল্লাহ তালা আমাদেরকে এগুলো বুঝে সেভাবে আমল করা তৌফিক দান করুন হাজা ওসল্লাহ সুবহানুমাত আলা আলা নবীনা মোহাম্মদ আলা আলী ওসাবি আজমাইন والسلام عليكم ورحمة الله وبركاته